القوة المتين محترم ভাই পরিচালক উপস্থিত গোয়েন্দা বিভাগের সদস্যবৃন্দ র্যাব এবং পুলিশ বাহিনীর সদস্য ভাইরা ওলামায় কেরাম সাংবাদিক বৃন্দ সারা দেশের বিভিন্ন স্থান থেকে আগত মেহমান আনেক রাম দিনের এই মাহফিলের শ্রোতৃমণ্ডলী পর্দার আড়ালে মা ও বোনেরা ইতিমধ্যে হয়তোবা শুনেছেন আমি আমার টাইম বক্তা ভাইদের জন্য কিছুটা কোরবানি করে দিয়েছি আমার বক্তৃতা করার কোন প্রয়োজন নাই আমি ভাইদেরকে বলেছিলাম সম্মেলন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে যেভাবে সুশৃঙ্খল ভাবে অনিষ্ঠিত হতে যাচ্ছে তাতে যদি আপনারা সাদা খাতাও জমা দেন তারপরেও ফার্স্ট ক্লাস পাবেন বক্তৃতার প্রয়োজন নেই কাজে আমার বক্তৃতার দরকার নেই আজকে কালকে ইনশাআল্লাহ যদি এই আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ইমান দিয়া রাখেন ধরে টুলে না নিয়ে আজকে রাত্রের মধ্যে কি হচ্ছে আল্লাহর আরো কি হচ্ছে আল্লাহ জানে আর ওনারা কোন চিন্তা করতে থাকবে আল্লাহ জানে তাই না তাহলে ইনশা আল্লাহ হায়াতের বেঁচে থাকলে কালকে আপনাদের কাছ থেকে বিদায় নেব যেহেতু টাইম নির্ধারিত আছে দু চার কথা আপনাদের কাছে বলি বলিষ্ঠ বক্তাবৃন্দ রয়েছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই রয়েছেন যার প্রতিটা কথাই হাদিসের অনুবাদ আহলে হাদিসরা ফাউল কথায় বিশ্বাস করে না ভুয়া কথা তারা মানে না যারাই এসেছেন মেহমান এমনকি পুলিশ ভাইদের র্যাব ভাই গোয়েন্দা বিভাগের ভাইদেরকেও সাংবাদিকদেরকেও অনুরোধ করব আপনারা বিভিন্ন সবার মধ্যে পার্থক্য নিরূপণ করার চেষ্টা করবেন পচা কাহিনী কেসা ফজিলত আর এই সব সাহেবের স্বপ্ন আর আল্লাহর কালাম আর রাসুলের হাদিসের কথা দুটো ফাংশন মধ্যে পার্থক্য আছে এটা বিবেচনা রাখতে হবে আপনাদের তারপরে সুললিত কণ্ঠের বক্তা আমাদের শেখ জাহাঙ্গীর আলম ভাইও রয়েছেন সারা রাত পেপে আপনারা ওয়াজ শুনতে পারবেন যে জন্য এসেছেন সে কাজ আপনাদের হবে এই ফাংশনে এই নদীতে এত মাছ আছে যদি আপনার সবাই মিলে সারা রাত ধরেন ঘুরাবে না কিন্তু আপনারা যদি বিরক্ত হয়ে যান তাহলে সেটা আপনারা বঞ্চিত হবেন এত দূর থেকে এসেছেন আর এত বড় বড় আলে মোলামা বক্তারা রয়েছেন তাদের কাছ থেকে আপনারা শুনবেন ইনশা আল্লাহ আজিজ কয়েকটি কথা আমি শুধু সারা দিয়ে যাচ্ছি আহলে আদেশের কয়েকটি মূল নীতির দিকে আপনাদেরকে সারা দেব এক নম্বর মূল নীতি কি এটা সংগঠনের তাহিদ কিতাব ও সুন্নতের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা সেটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার আজকে আমাদেরকে যাব না এক নম্বর হল তৌহিদ আল্লাহর একত্ব একত্ব না একত্ববাদ একত্ববাদ বাঘ নয় বাঘ হলো মানুষের বানানো আর আল্লাহর যে একত্ব তিনি যে এক একক এটা মানুষে বানিয়েছে কিভাবে পাইলেন এটা কিভাবে পেলেন সরাসরি আল্লাহ পাক বহির মাধ্যমে দাঁড়িয়ে দিয়েছেন আমি এক একা একক এটা মতবাদ নয় লেলিনবাদ মুজিব মুজিববাদ জিয়াবাদ সব হলো মতবাদ মানুষের বানানো কিন্তু ইসলামের যে বাণী কথা সেগুলোকে বাদ নো সেগুলো directly reveal from almighty আল্লাহ ইট ইজ নট ইজম আল্লাহর পক্ষ থেকে সরাসরি এসেছে মানব প্রসূত কোন প্রেম থেকে এগুলো আসেনি কাজে আল্লাহর কালাম যেখানে আসবে সেখানে মানুষের বাদের অবস্থান কি বলুন লাভ অর্থ কি নো রব এক অর্থে তর্জমার বিষয় নয় রব খালেক যিনি স্রষ্ট তিনি রব মালিক যিনি তিনি রব যিনি রেজেক দেন তিনিও রব যিনি জীবন দেন তিনিও রব যিনি মৃত্যু দেন তিনিও রব বহু কিছুর সমষ্টির নাম কি রব আর এই রূপ কোথার থেকে আসে কোথার থেকে জবাব দেন না কেন আরে ভাই আহলে নিয়োগ হইলে অন্যের তো হাসবে রুবিয়ত কোথার থেকে আসে ওই উপর থেকে আমাদের রবকে আল্লাহ আমাদের সৃষ্টি কে করেছেন জীবনকে দিয়েছেন রেজেক কে দেন মারবেন কে এটা না হলো রুবুবিয়ত আর এই রুবুবিয়তের মধ্যে কয়জন আছেন শরিক আছে আল্লাহ আমার সৃষ্টির মধ্যে কেউ শরিক আছে জীবন দেওয়ার মধ্যে কোনো শরিক আছে রেজেক দেওয়ার মধ্যে কোনো শরিক আছে মারার মধ্যে কেউ শরিক থাকবে খুন করার মধ্যে খুন করতে পারে মানুষ কিন্তু মানুষ মানুষকে মারতে পারে না কিন্তু মানুষ মুমিত নয় কাতিল আল্লাহ পাক কিন্তু বলেন না যে মানুষ মুমিত মানুষকে মারতে পারে বলেছেন আল্লাহ খুন করতে পারে হত্যা করতে পারে মানুষ জীবন ছিনিয়ে নিতে পারে না এটা মনে রাখবেন আর এর উম্মেতের মধ্যে কয়জন আছেন আল্লাহ একা রয়েছেন আর এর মধ্যে কোন ধর্মের পার্থক্য রয়েছে সব ধর্মাবলম্বী একমত সৃষ্টির ক্ষেত্রে কয়জনে সৃষ্টি করেছেন একজন এখন এটার নাম হলো তাওহিদুর রুবিগত সোজা কথা বলে দ্বিতীয়ত হৃদের ব্যাখ্যা হলো তো হৃদুল উলু হইয়া যেহেতু তাওহিদের আলোচনা কেউ পারে না একটু টাচ দেবে আহলেন্সের প্রথম সত্য হলো তাওহিদ এইটুকুই আমি বলবো তার বাইরে আরো আজকে আমি যাব না যিনি সব দেন পাবেন কে একটা যুক্তির কথা পাবেন কে আমার পক্ষ থেকে কয়জনে পাবে জবাব দেন মুখস্থ করে দেন পাবে কয়জনে দেয় কয়জনে পাবে কয়জনে এখানে না হয়তো অভিযোগ সোজা কথা কি পায় কি পাবে এবাদত পায় এবাদত কি এবাদত জিনিসটা কি এবাদত আর এটা আপনার মধ্যে পার্থক্য আছে এটা আক্রমণ জন্মায় যেটা বিশ্লেষণ করেছেন সেটা যদি একটা শব্দে নিয়ে আসেন তাহলে সেটা অর্থ দাঁড়াবে তা এবাদত আল্লাহ ছাড়া করা যায় না এটা আল্লাহরও হতে পারে মানুষের হতে পারে সেটা নিয়ে কিছু কথা বক্তব্য ছিল সেটা আজকে আলোচনায় আমি যাব না শুধু এতটুকুই বলবো কৃপা এমাদত কি এমাদতের কিছু বাহ্যিক রূপায়ণ আছে আমি সংজ্ঞায় যাব না আপনি যে সালাত আদায় করেন নামাজ পড়েন এক কথায় নামাজ আমরা বলি না আমরা কি বলি সালাদ বলি নামাজ ফার্সি শব্দ কারো কারো মতো নমদ থেকে এসেছে কাজে ফার্সি শব্দের পরিভাষা আমরা ব্যবহার পরিত্যাগ করেছি রোজা শব্দের রোজার অর্থ কি আমরা সাউমি বলে কোরআনের পরিভাষা বলি আরবি পরিভাষা আমরা পরিচালনা করতে চাই কার জন্য করি সিজদা কার জন্য করি সাজদা আল্লাহর জন্য তোমার কার কাছে করি কেন পীর বাবার জন্য কাছে দোয়া করি না মান্নাত কার জন্য করি কেন কারণ কি দেন তিনি তিনি একা দেন তুমি কোথাকার পীর তুমি কোথাকার ঠাকুর তুমি কোথাকার দরবেশ তুমি কোথাকার কবরবাসী তোমার দেওয়ার সাধ্য নেই তুমি রব নাও তুমি রবুবেতর অংশীদার নাও সুতরাং তুমি আমার কিছু পেতে পারো না এক যুক্তি এটা একটা লজিক্যাল পয়েন্ট যার রুবিয়তের অধিকার নাই তার উলুহিয়ত বা এবাদত পাওয়ার অধিকার নেই সোজা কথা তার মধ্যে যে মরা হয় কবরে যে পয়সা থাকে তার কিছু পাওয়ার অধিকার আছে সে তো আরো না অক্ষম তাকে কয় ফেরেস্তায় গুতাইতেছে দুনিয়ার কেউ জানে কিন্তু মুসলমানের মাথা খেয়ে ফেলেছে জীবিতর কাছে তো যায় যাই মরার কাছে যারা যায় তার মতো অপদার্থ আছে আর সেখানে যায় কি শ্রেণীর লোকে জানেন দেশের বড় বড় নেতারা যায় একজনে শুরু করে শাহজালানের মাজার থেকে আরেকজনে শুরু করে তার বাপের কবর থেকে কেউ মায়ের কবর থেকে একজনের কবর থেকে শুরু করে কি হবে সেখানে যে মরে গেছে কবরে পচে গেছে সেই কবর থেকে তোমার মিছিল শুরু করলে কোন ঘোড়ার ডিম হবে কি হবে কি হতে পারে কিচ্ছু না আকিদা ধ্বংস করে দিয়েছে আল্লাহ রুবিয়ে তারা সেরেক করতেছে আল্লাহর উলুহিয়তে তারা সেরেক করতেছে আবার মুসলমানও দাবি করতেছে আলতাফুদ্দিন হালি একটা কবিতা লিখেছেন करे गैर अगर बुत का पूजा तो काफिर जो ठहराए बेटा खुदा का तो काफिर खुदा আমরা বলি না इलाह का तो काफिर कवाक बेमाने करिश्मा तो काफिर झुके आठ पे फर्श सिजदा तो काफिर मगर मुकमिनों के लिए उशादा है राह पुरस्तश करे शौक से जिसको चाहे नबियों को चाहे हिला कर दिखाए इमाम का रुतबा नबी से बढ़ाए मजारों पे मुराद दिन नजरे चढ़ाए शहीदों से जा जाके मांगे दुआए ना तोहिद में कुछ खलल इससे आए न इस्लाम बिगड़े न ईमान जाए খ্রিস্টানরা কাফের হয় হিন্দুরা কাফের হয় আর হিন্দুরা যা করে এটা মুসলমানে গেলে সে মুসলমানে থাকে তুমি কবরেও যাবা নজরও মানবা নবীরে একেবারে আল্লাহ বানায় দিবা আর ইমাম সাহেবদেরকে নবীর চেত উপরে মর্যাদা দিবা আর যেখানে সেখানে যা হাত পাতবা কবরের কাছে যা বাবা দেও তারপরে মুসলমানের ইমান আর কোনদিন যায় না ব্যাপার খালি কাফেরদের ইমান নষ্ট সম্মানিত উপস্থিতি একই কাজ করে যদি কাফের কাফের হয় মোশ্রেক মোশ্রেক হয় তুমি সেই একই কাজ করে মুসলিম থাকবে না মোশ্রেক হবে এটার নাম তো ঠিক একই অবস্থা লাত মানাত উজ্জারা ভালো মানুষ ছিল সেরেকের উৎপত্তি ভালো মানুষ থেকে হয় না খারাপ মানুষ থেকে হ্যাঁ? আমরা ভুল করেছেন ভালো মানুষকে কেন্দ্র করে চিরে যেমন সেরেক হয় আর ধর্ম নষ্ট খারাপ মানুষে করে না ভালো মানুষে করে যাদেরকে আপনারা আলিম মনে করেন বুজুর্গ মনে করেন তারা যদি ধর্ম নষ্ট না করে পথের একজন প্রধানমন্ত্রী করে তারা ধর্ম নষ্ট করবেন না না করবেন ধর্মের ব্যাপারে প্রধানমন্ত্রী ফটো নেবেন আপনারা না নেবেন না অন্যান্য যা আছে আছে কিন্তু ধর্মের ব্যাপারে কেউ প্রধানমন্ত্রীর ফতোয়া প্রেসিডেন্টের ফতোয়া নেয় না ন্যায়কার ফতোয়া মুফতি সাহেবের ফতোয়া আর মুফতি সাহেব যদি পথ ভ্রষ্ট থাকে আপনাকে উল্টা পথে নিতে কি তার জন্য খুব সোজা আর কোন একটা ঘোড়া মরা কুত্তা মরা ছাগল মরলে সেই মাজারে কেউ যাবে তাকে কেউ বুজুর্গ মনে করে না বুজুর্গ সাহেব মরছেন সুতরাং ওখান থেকে আপনার সেরেকের উৎপত্তি হবে এটাই নিয়ম এককার পূর্বের যুগ থেকে কাজে বলে যে হকানি আছে না হকানি আছে যে হকানি না হকানি যাই বলেন আকিদার ক্ষেত্রে সেরেকের ক্ষেত্রে বেদাতের ক্ষেত্রে সব একাকার হয়ে গেছে আরে দেশের অধিকাংশ মানুষই এই সেরেক তৌহিদের অর্থ তারা বোঝেন না বোঝার চেষ্টা করেন না রুবুবিয়ত কি উলুহিয়ত কি আল্লাহর নাম কি আল্লাহর গুণাবলী কি গুণাবলীর সাথে কিভাবে সেরেক হয় প্রতি ক্ষেত্রে আপনারা সেরেকের মধ্যে লিপ্ত হচ্ছেন সেই প্রাথমিক জ্ঞানটুকু যে দেশের চর্চা হয় না সেই দেশে আহলে হাদিসকে ধ্বংস করে দেওয়া হয় তাও এদের অস্তিত্ব দেশে থাকবে না এটা সঠিক ভাবে মনে রাখতে হবে কি আছে আল্লাহ আছে মেনে আল্লাহ কি আল্লাহ কোথায় প্রশ্ন করি কোথায় না সর্বত্র বিরাজমান না মান্নার কলবে আরেকটা মাহবিলে জিজ্ঞাসা আল্লাহ বলতেই পারবেন আর রহমান আল্লাহ সাত জায়গায় উপরে বলে সর্বত্র বিরাজমান বান্দার কলবে সর্বত্র বিরাজমান তাহলে পায়খানার মধ্যেও আছে সিনেমা হলেও আছে ব্যবসাখানাও আছে সর্বত্র বিরাজমান আমিন ধরেন কোথায় কোন দিকে আল্লাহ নাকি না পিছনে আল্লাহ আমিন পায়ের আল্লাহ পায়ের আছে নাকি নিচের দিকে ধরেন আল্লাহ আমিন সর্বত্র বিরাজমান সম্মানিত বান্দার মধ্যে আছে কুলুবুল মুমিন আরসুল্লাহ দাল হাদিস বানায় বান্দার কলব আল্লাহর আরস কথা তুমি বান্দার কলব তোমার কলবের মধ্যে আল্লাহ ঢুকতে যাবে কেন আল্লাহ কি তোমার সে ছোট নাকি আল্লাহ তোমার চেয়ে ছোট আল্লাহ হলো স্রষ্টা তুমি হলো সৃষ্টি আল্লাহ মাহবুদ তুমি আবেদ আল্লাহ উপাস্য যাকে উপাস্য আমার ঠিক মতো বলি না উপাসনা উপাসনা অর্থ জানেন এবাদত মানে অনেকে উপাসনা করেন উপাসনা অর্থ কি হ্যাঁ? আসনের সমীপে অর্থাৎ আমি যে আসনে আছি আসনের সামনে উনি আছেন এই মনে করে ধ্যান করার না হলে উপাসনা সুতরাং এবাদত উপাসনা করা ঠিক হবে না আপনারা বাংলা ব্যাকরণ ভালো করে পড়ে নেবেন আসনের সমীপ আছে এই মনে করে ফ্যান হিন্দুরা করে কিন্তু মুসলমানের শুধু ফ্যানের মধ্যে উপাসা এবাদত পুরো হয় না এবাদত বহু কিছুর মাধ্যমে সেটা পূর্ণাঙ্গ রূপ লাভ করে ওয়াসা কুর্সি উৎসমাওয়াত লাভ কুর্সি মানে কি হ্যাঁ? জিয়ার আর আল্লাহর কুর্সির অর্থ কি হ্যাঁ? অনেক মুফাসিরের সাহেবরা তর্জমা করতে করতে খাদে হুকুমত কা নাম হ্যাঁ হুকুমত কা নাম হ্যাঁ তো কুর্সিও তো হুকুমত করে দিয়েছেন ওনার তফসিরের মধ্যে খুলে দেখেন যে তাফসির আহলেদের ঘরে ঘরে দিন কামের জন্য ঢুকাই দিছে আয়তুল কুর্সির এই তর্জমা খুলে দেখেন এই হুকুমত হুকুমত সব জায়গায় খালি হুকুমত আর হুকুমতি দেখে হুকুমতের বাইরে তাফসিরও নাই আর আলোচনাও নেই সম্মানিত উপস্থিতি কুর্সিও তো হুকুমত করে ফেলেছে কেউ কেউ কুর্সি অর্থ চেহার করেছে কেউ কেউ কি করেছে কুর্সি অর্থ সিংহাসন সিংহাসন অর্থ কি সিংহাসন অর্থ সিংহ চিহ্নিত যে আসন কোন সমাজ মধ্য পদলবী কর্মধারায় সমাজ তাই না সিংহ চিহ্নিত যে আসন সিংহাসন আল্লাহ যে আসন সেটা কি সিংহ চিহ্নিত না বাঘ চিহ্নিত ফাউল তর্জমা একটা করে দিলেন কোরআন হাদিসের আপনি বাংলা একটা জানেন রাজা বাচ্চারা সিংহ আকার সিংহাসনে বসে কাজেই আল্লাহকে সিংহাসনে বসে কুর্সির তর্জমা সিংহাসন করে দিলেন আরো সে তর্জমা করে দিলেন এই সকল আকিদার ব্যাপারে আল্লাহ প্রসঙ্গে যদি সাত দিন আলোচনা করা যায় দেখা যাবে আহলে হাদিসদের কিছু কিছু ঠিক আছে বাকি সারা দেশের শতকরা আশি ভাগ মুসলমানের প্রাথমিক নলেজ পর্যন্ত নেই আর আল্লাহ প্রসঙ্গে প্রথমে শুদ্ধ জ্ঞান না থাকে সেই জাতির ইসলামের অবস্থাটা কি আল্লাহ বসে আছেন না দাঁড়ায় আছেন সে আছেন আরশের উপরে কিভাবে আছে আল্লাহ জালাসাও বলেন নাই কাহাদাও বলেন নাই নামাও বলেন নাই কিচ্ছু বলেনি বলছে ইস্তাওয়া এমন একটা শব্দ বলছেন যার সঠিক তর্জমা বাইর করা কঠিন উপরে আছেন ইস্তাওয়া আল্লাহ বা কাদা বলতে পারতেন জালাসা বলতে পারতেন কামা বলতে পারতেন নামা বলতে পারতেন কত সহজ সহজ আরবি শব্দ শব্দ বলতে পারতেন কিন্তু সব পাতে দিলেন একটা ইস্তাওয়া শব্দ উপরে কিন্তু কিভাবে এই শব্দ অর্থ থেকে বের করে নেওয়া যাবে না ভাবি হারা সম্মানিত উপস্থিতি তৌহিদ প্রসঙ্গে আমি আর আলোচনা বাড়াবো না শুধু একটা পয়েন্ট বললাম আহলে হাদিসের আকিদা এবং বিশ্বাস আল্লাহ প্রসঙ্গ কি আল্লাহ তার রুবুবিয়তে এক কোন শরিক নেই দাদা তিনি একা কিন্তু হিন্দুরা কি করেছে আল্লাহর সাথে রুবুবিয়তের মধ্যে একটু শরিক করেছে কাকে কাকে শরিক করেছে লক্ষ্মীকে একটু শরিক করেছে তাই না ধন বন্টনের সাথে লক্ষ্মী একটু অংশীদার তাহলে লক্ষ্মী পূজা করে সরস্বতীকে শরিক করেছে কিসের সাথে জ্ঞানের সাথে শরিক করেছে জ্ঞানের মধ্যে লক্ষ্মী একটু আল্লাহর সাথে ভগবানের সাথে ভাগ ধরছে শক্তির সাথে কে শরিক হয়েছে দুর্গা শরিক হয়ে গেছে রুবিয়তে শরিক করার পরে যখন পূজা করে তখন বলে আমরা একটারই করি কিন্তু এগুলোর মাধ্যম দিয়ে করি কেন স্বয়ং ভগবান এদেরকে ক্ষমতা দিয়েছে ভাগ দিয়েছে মুসলমানের ঠিক একই অবস্থা আমার যদি ছেলে হয় আমি অনেক জায়গায় নজর মানব আমার ছেলে যদি পরীক্ষায় পাশ করে তাহলে একটু আজমির জায়গায় ঘুরে আসবো আমার যদি বউয়ের রোগ ভালো হয় তাহলে আমি একটু শাহজালালের দরকারে কিছু দিয়ে আসবো এটাই আমি সেরে এটাই স্পষ্ট সেরে গায়ের জোরে যদি খালি কোন অন্য কথা তা হবে না এটা হলো তৌহিদ এর স্পষ্ট প্রাণ এবং শূন্য অনুযায়ী তৌহিদে কারা বিশ্বাস করে আহলে হাদিসরা এক আল্লাহর এক আসমা কঠিন ঝামেলা আমি এখন যাচ্ছি না দুই নম্বর কথা কোরআন এবং সুন্নার সার্বভৌমত্ব বলতে কি বুঝেন যেটা কাফি সাহেব বলে গেছেন আমাদের আমি ডক্টর আসাদুল্লাহ আলেফ সাহেব বলেছেন আমরাও বলতে চাই সার্বভৌমত্ব বলতে কি বোঝেন কোরআন এবং হাদিসের কোরআনের সার্বভৌমত্ব বলতে এই কথা এটা আল্লাহর কালাম দিলে রোগ ভালো হইতে পারে তার মধ্যে নকশা বানায় নেন বিসমিল্লার অর্থ সাতশো ছিয়াশি লেখা দিলেন তাই না ওই রকম করে বিসমিল্লার অর্থ সাতশো ছিয়াশি বানাইয়া আর সুরা পাতের যত মান আছে বানাইয়া সাতশো ছিয়াশি তারপর সব অক্ষরের মান যদি করেন সুরা নামাজ করে নামাজ হবে সালাত আদায় হবে এটা হলো আরেক বেদা বিসমিল্লা সাতশো ছিয়াশি অর্থ বাড়ি করা তারপরে কিতাবের সার্বভৌমত্ব বলতে হলে কোরআনের যা আছে তার বাইরে তার বিপরীতে তার সাথে অসামঞ্জস্যপূর্ণ কোন কথা আমরা গ্রহণ করতে প্রস্তুত নই কোরআনের তাফসির যদি কোরআন দেওয়া হয় এবং হাদিস দেওয়া হয় মানব রচিত কোন তাফসিরে আমরা বিশ্বাস করি না যত তাফসির এবং মুফাসিরের নামে আপনারা করেন না কেন কোরআন এবং হাদিস দিয়ে তার তাফসির না করেন নিজের রাজনৈতিক উদ্দেশ্য দলীয় উদ্দেশ্য মানুষকে শুধু নিজেদের দলে ফেরানোর যত কৌশল করে তফসিরের অভিনয় করেন না কেন আহলে হাদিসরা সেটা অ্যাকসেপ্ট করে না এই জন্য হলো কোরআনের সার্বভৌমত্ব আল্লাহর কালাম যখন তালাবাদ করা হলো ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সুন্নতের সার্বভৌমত্ব বলতে কি বুঝি সুন্নতের সার্বভৌমত্ব কি যদি আল্লাহ নবীর সেই আদেশ পাওয়া গেল কার কথা কোন পীরের কথা কোন অলির কথা কোন বারুবিশের কথা কোন ইমামের কথা কোন বুজুর্গের কথা কোন ফকিহের কথা কোন আলেমের কথা কোন নেতার কথা কোন খেতার কথা কোন কারো কথা অ্যাকসেপ্টেড নয় এটার নেমে হলো কি সুন্নতের সার্বভৌমত্ব অন্য কারো কথা অ্যাকসেপ্টেড নয় আর যদি আর বিপরীত করেন সহি হাদিস পাওয়া সত্ত্বেও যদি ইমামের কথা মানেন কিংবা কোন পীর দরবেশ কারো কথা মানেন তাহলে আপনি সুন্নতের সার্বভৌমত্ব নিতে প্রস্তুত নন নবীর নিরঙ্কুশ এমামত এক নবীর এমামত এক নবীর কেয়ারত এক নবীর রেয়াসত আমরা বিশ্বাসী অন্য কোন নেতার কথা যদি নবীর কথার বিপরীত হয় নেতার সেই কথা আমরা মানতে আদৌ প্রস্তুত নই নেতাকে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া যদি একক নেতৃত্ব দিতে না পারেন তাহলে আপনি আহলে হাদিস হতে পারেন না আপনি তারপরে আরেকটা কথা হাদিসের মধ্যে পার্থক্য আহলে হাদিসরা কি করে সব হাদিস অ্যাকসেপ্ট করে না সহি হাদিসের উপর আমল করে জাল জয়ের উপর কথাবার্তা সুদীর্ঘ সময় করেছেন ওই দিকে আমি আর যাচ্ছি না লক্ষ লক্ষ হাদিস জাল করেছে শিয়ারা রাফিজিরা এই মহরম মাস চলছে মহরমের ওদের যত জাল কাহিনী সেগুলা যদি আমি বলি তাহলে তো আপনারা বলবেন যে বলতেছেন কি এগুলা আমরা হোসাইন রাজি আল্লাহ আনহুর যদি তিনি বিদ্রোহ করে থাকেন তৎকালীন শাসকের বিরুদ্ধে সেটা আমরা খুব সংগত মনে করি না অনেকেই খুব আলোচনা করতেছেন টিভিতে তাদের মূর্খতা তারিফ করতে হয় আজকে বোধহয় আমার এই আলোচনায় না ঢোকা ভালো কালকে আলোচনা করো খুদাই খেতাকায় গণতন্ত্রের জন্য ইমাম হোসেন লড়াই করছে হক প্রতিষ্ঠার জন্য ইমাম হোসেন তলোয়ার ঘুরাইছে শিয়াদের কাহিনীতে কাবু হইয়া দুনিয়ার বীর মোশারফ হোসেন সাহেব নিজেও শিয়া এতই করুণ কাহিনী বানাইছে তুমি কথাবার্তা যেগুলার কোন অস্তিত্ব সত্যিকার ইতিহাস নাই হ্যাঁ একটা দুর্ঘটনা ঘটেছিল করুণ কাহিনী এতে সন্দেহ নাই কিন্তু তার সাথে যেগুলো যোগ করা হয়েছে সেগুলো হলো অবাঞ্ছিত কথাবার্তা মিথ্যা ভুয়া কথাবার্তা সব সেগুলা কালকে ইনশাল্লাহ আলোচ্য বিষয়ের মধ্যে এটা আমি অ্যাড করার চেষ্টা করব আজকে আর নয় সম্মানিত উপস্থিতি আত্মার যে পবিত্র সেটা কোথার দ্বারা হবে কোরআন এবং শূন্য অনুযায়ী যদি না হয় তাহলে আপনি ভুল পথ ধরে এলহু এলহু লাইল্লাহ যার যতই মারেন খাদি একবার জেকের যতই করেন সেটার কোন দাম আছে আপনার আত্মার পবিত্রতার জন্য কোরআন এবং শূন্য যদি যথেষ্ট না হয় মানুষের পানা ওটির তরিকায় আপনার আত্মার পবিত্রতা কিভাবে হবে তাহলে নবীর দায় দায়িত্বটা কি হোক ওই উজাক্কিহীন কোরআন এসেছে আল্লাহ আল্লাহর নবী তোমাদের আত্মা পবিত্র করার পথ বাতলিয়ে দিবেন আল্লাহ নবীর পদ বাদ দিয়ে আপনারা যদি ইল্লাল্লাহ এল হু হু হু শুরু করে দেন যদি মনে করেন যাত্রার পবিত্রতা অর্জন হবে আপনি নতুন নবী হয়ে এসেছেন আল্লাহ নবী তার দায়িত্ব পালন করেন নাই রাউজুল্লাহ জানে বেদাত থেকে দূরে আরেকটি উসুল আমি বলে যাই শূন্যতম বেদাত বেদাত কি বলেন তো নব আবিষ্কৃত কোথায় মাইক নব আবিষ্কৃত না দিনের মধ্যে মানে হাদাসা ফি না আদা মা লাইসা মিনহু হওয়া বা আমার দিন আমার ধর্ম এর মধ্যে শরীয়তের মধ্যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে তাহলে সেটা কি হবে কি হবে রাখতুন সেটা কি হবে প্রত্যাখ্যাত গ্রহণযোগ্য নয় অনেকে বলে বেদাতে হাসানা আল্লাহ নবী বেদাতে হাসানা আপনার দল ছেড়ে দিয়ে গেছে নবী তার নবতের মিশন পুরা করেন নাই আপনার জন্য মিলাদের মেদাতে হাসানা বানানো ফিরে গেছে সবে বরাদ বানানোর জন্য আল্লাহ নবী সাইডে ফিরে গেছে আল্লাহ নবী ফজিলত বোঝেন নাই তার দায়িত্ব না পালন করেই তিনি চলে গেছেন বেদাতের একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করছি বলে যে ভালোই তো করতেছে খারাপ কি তাই না আল্লাহ নবীর কথাই তো বলে তারই তো প্রশংসা করে তাহলে আপনারা এগুলো বিদ্যা তো খেপছেন কেন দুইটা মানুষ আল্লাহর কথা শুনলে আপনাদের কোনো খারাপই আছে আমি একটা কথা বললো ভাই সিরাজ ভাই ওই টাকাটা দেন তো আমার কাছে তারপরে দেন আমার তো সময় নেই বেশি বোধহয় নিয়ে এই যে টাকাটা না পঞ্চাশ টাকা নোটটা ছিড়াতে না আর একটু চলবে না চলবে কেন চলবে কারণ কি হ্যাঁ একটা নাম্বার আছে মনিটরি ফান্ডের এইরকম করে দেখবেন যে ভিতরে দাগ আছে আরো যদি কি কিনা পরীক্ষা নিরীক্ষা করে তাই না এই টাকাটা কি সরকারের খাতার অরিজিনাল টাকা টাকাটা এইখানে সিরা এইখানে বাস মাঝখান ফাটা দাগ করে গেছে অনেক ময়লা পড়া তারপরে ওইটা কি হবে চলবে আমি একেবারে সিরা ব্যাংকে জমা দিলে ফেরত না একটা নতুন টাকা আপনাকে দিবে তাই না এখন আপনি বললেন পচা টাকা পুরান টাকা ছিদ্র রয়ে গেছে দাগ পরে গেছে বলে আপনার দেখে পছন্দ করে না আর দেয় বসলে খসখস করে না যা দেখা পঞ্চাশ টাকা টাকাতে একটা কাগজ আমেরিকা থেকে আনাইলেন বড় চেয়ার আর্টিস্ট পাঁচশো টাকাটা ভাড়া করলেন লাল নীল সবুজ বহু রং আইনা আর্টিস্ট বললেন যে বেশ সুন্দর করে একটা টাকা বানায় এক ফুট লম্বা করে সুন্দর করে চকচকা টাকা একটা বানাই দিল পঞ্চাশ টাকার পেছনে খরচ হইল আপনার পাঁচ হাজার টাকা এই টাকানে দোকানে দেখে বিড়ি চান বানানো টাকাটা না পাঁচ পাঁচ হাজার টাকা যেটা পেছনে খরচা করলেন এত সুন্দর দিবে কেন দিবে না কি করবো আপনাকে উল্টা ওইখানে পিটাবে দুইটা বকা দিবে তারা পুলিশটা ধরে দেয় খোয়ারে ঢুকাবে তাই না অমেধাবীরা নতুন কিছু বাই করো ওদের ভালো কথাই কইতাছি নবীর কথাই কইতাছি রাসুলের কথাই কইতাছি তোমার কাজ তোমার যান তোমার ওটাতে তো বিড়িও পাওয়া যাবে না বরঞ্চ পিকনিক খাওয়ার জোগাড় করেছ এই জন্য আল্লাহ তাকে তাকে নিষেধ করেছেন রাসুল নিষেধ করেছেন শরীয়তের দায় দায়িত্ব আল্লাহ এবং তার রাসুলের সামান্যতম অধিকার কার জন্য ছাড়া হয়নি এটা স্পষ্ট এবং বলিষ্ঠ কথা কোন ফাঁক ফোকর নাই এখানে সম্মানিত উপস্থিতি এটা হলো মূল নীতি আহলে আন্দোলনের আন্দোলন যারা করবেন দুই নম্বরই কথাবার্তা এবং দুই নম্বরই আচরণ এগুলা বিশ্বাস করবেন না আসুন আমি বক্তব্য না বাড়ি এখন আপনাদের কাছে দুইটা আবেদন জানাব আবেদনটি হল এই কতগুলো আবেদন আপনাদের কাছে রয়েছে সেটা হলো আমাদের অতীতের অনেক বড় বড় আলেম ওলামারা বক্তব্য রেখেছেন আল্লামা ইবনে ফজলকে আপনার চিনেন আগুন ছাড়া বক্তব্য তার মতো এত বড় বলিষ্ঠ কণ্ঠ এবং বহু ভাষার পণ্ডিত এবং মুখস্থ নোটবিহীন ভাবে সাত আট ঘন্টা বক্তৃতা করার মতো বক্তা পৃথিবীতেই বিরল ঠিক বলি নাই মোল্লা আবু তাহের বর্ধমানের মতো যুক্তিসঙ্গত উচ্চাঙ্গের ভাষায় একেবারে হৃদয় গ্রাহী উচ্চাঙ্গের বক্তব্য কয়জনে দিতে পারে তাই না আলহামদুলিল্লাহ তাদেরকে যাবে খাইয়ে দেন কিন্তু তাদের চির জীবনের ফসল কার ঘরে গেছে চিরজীবনের বক্তৃতার ফসল কার ঘরে গেছে হ্যাঁ? তার আগে দিন কায়েমের ঘরে গেছে তারপরে জঙ্গিবাদের করে গেছে আমাদের আলেমেরা ওয়াস করে করে উৎপাদন করে দিচ্ছেন বহু কিন্তু ফসল গুলা গেছে আরেক বোনারে গোলায় এই জন্য রাজশাহী বিভাগে সারা দেশের যে ভোট হয় তার অর্ধেক ভোটে হয় রাজশাহী বিভাগ থেকে আর তার অর্ধেক হয় তোমাতে খুলনা থেকে বত্রিশ লক্ষ ভোটের ষোলো লক্ষ শুধু রাজশাহীতে এবং আর আট লক্ষ হল এই খুলনা বিভাগে আর বাকি হলো সারা দেশে তার মানে হলো কি তাদের উৎপাদিত ফসলের সবকিছু কোথায় গেছে আরেকজন এক গোলায় চলে গেছে কিন্তু অথচ আমাদের নেতৃবৃন্দের মুক্তির পক্ষে একটু শব্দটি পর্যন্ত আমরা যাদের যারা আমাদের ভোটকে চালিয়ে লিখে মানুষ অমানবতা কাকে বলে অমনুষ্যত্ব কাকে বলে রুক্ষতা কাকে বলে অহংকার কাকে বলে অহমিকতা কাকে বলে তা আপনারা দেখিয়ে ছাড়লেন অথচ আপনাদের জানা উচিত আপনাদেরই হিসাব মতে রাজশাহী বত্রিশটা ভোটের ষোলো লক্ষই রাজশাহী বিভাগে আর তার কেরামতি কোন জায়গায় কেরামতি কোন জায়গায় কার উচিলায় সিন্নি খাইলে ফকির চিল্লি না বলা উচিত ছিল এটা মনুষ্যত্বের দাবি ছিল কাজে আমি বলতেছি আমার উৎপাদিত ফসল অন্যের ঘরে গেছে আর অন্যের ঘরে আমার ফসল যাওয়ার পরে আমি তাদের হাতে লাত্তি খাচ্ছি ডক্টর গালেব সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করছে আল্লাহ আব্দুল্লাহ কাবি এই মাঠ থেকে ভাষণ দিয়েছিলেন আহলে হাদিসকে জাগানোর জন্য আহলে হাদিস শুধুমাত্র আহলে হাদিসের জন্য নয় গোটা জাতির জন্য গোটা মুসলিম মার জন্য তৌহিদ শেখানোর জন্য সুন্নত শেখানোর জন্য সৈহাদিসের উপর আমল শেখানোর জন্য বেদাত বর্জন করার জন্য এবং আত্মশুদ্ধির শুদ্ধ পন্থা ধরার জন্য কোরআন সুন্দর সাইলাপ চালার জন্য সুতরাং আমরা কোনদিন কঠোরগত ভাবে জোট বেঁধে নির্বাচনে গিয়ে দুই তিনটা মন্ত্রিত্ব এবং সুখ সুবিধা নিয়ে গোটা জাতিকে বঞ্চিত করতে চাই না যারা ভালো কাজ করে ভালো কাজের দাবি করে তাদেরকে শুধুমাত্র সহযোগিতা করার চেষ্টা আমরা বরাবরই করে এসেছি করে এসেছি তার প্রতিফল আমরা এভাবে পেয়ে গেছি উচিত শিক্ষা আমাদেরকে দিয়ে দিয়েছেন তবে আল্লামা কাফি সাহেব এদের চরম বিরোধী ছিলেন একটি পত্রের জবাব ইসলামী জামাত বনাম জমিয়ত আহলেদিস দুইটি বই লিখে গিয়েছিলেন ছোট ছোট গোটা আহলেদের সমাজকে সাবধান করে গিয়েছিলেন আর সেই সাবধানের কথা জমিয়তে আহলেদিস বিশেষ করে না মেনে এমন আমরাও দীর্ঘদিন ঘুমের মধ্যে থেকে আস্তা গুতাটা মাইকটা খুব ভালো হয়ে খেয়ে গেলাম তো আমরা শিক্ষাও পেলাম ভবিষ্যতের সিদ্ধান্ত আমাদের কি নিতে হবে আমরা চিন্তা করব কিন্তু এখন একটু কথা আমরা এখন জেলখানায় বন্দী অকারণ অকারণ জেলখানায় ঢুকেছি আর অকারণ জেলখানায় যাওয়ার বিধান আছে রবীন্দ্রনাথের একটি নাটকে আছে শাস্তি নাটক ব্রিটিশকালে তার মধ্যে হত্যাকারী হল মূলত ভাসুর আর ফাঁসি হলো কার ছোট গায়ে নাটকের সার কথা হলে হত্যাকারী হলো কে বড় ভাই ভাইয়ে হত্যা করলো তারা বউকে সতীর সতীনের মাধ্যমে কলহ হইতো মামলা আমার হয়ে সাজানো হলো সতীরের কলহটাকে পুঁজি করে ছোট বউকে মানে যাকে ছোট ভাইয়ের বউকে দায়ী করে সেটা ফাঁসির অর্ডার হয়ে গেল ফাঁসি শাস্তি নাটক আমরা দেখেছি তার বই পুস্তক পড়ে শেক্সপিয়ারের নাটকে অনেক কাহিনী এরকম আছে বাস্তব জীবনে অনেক কাহিনী এই পৃথিবীতে ঘটে সুন্দর আলী ফাঁসির আসামি না কি শাহ না সুন্দর আলী ফাঁসির অর্ডার হওয়ার পরে এটা নিয়ে বিতর্ক উঠছে দুজনের কে হানোর ট্রেস আউট ঠিক মতো হয় নাই ওটা আজকের আলোচনার বিষয় নয় সম্মানিত উপস্থিতি আজকে এই যে মহা সমাগম যেখানে যাচ্ছি হাজার মানুষ নেমে আসছে ময়দানে কি কারণ কি এখন আপনারা সুসংগঠিত এখন রাত্রের জন্য অপেক্ষা করতে হয় না যখনই ডাকা হয় যে দেশ থেকে পাঁচ দশ বিশ হাজার মানুষ ময়দানে নেমে আসে অবদান কার অবদানটা কার নেতৃত্ব কার ডক্টর গালেবের নেতৃত্ব অত সোজা মনে করবেন না চিন্তা আমরাও করেছি বহুত কিন্তু ময়দানে নেমে দিতে পারে নাই আমরা তো কারো কারো ধার ধারি না কোরআনেও ধার ধারি না হাদিসে ধার ধরে না শূন্যতেও ধার ধরে না ইতিহাসের দিক থেকে আমরা সবার উপরে রয়েছি ত্যাগের দিক থেকে আমরা সবার উপরে রয়েছি আমাদের কি ঠেকা পড়েছে অন্যের চামচাগিরি করার জন্য সম্মানিত উপস্থিতি আজকে আমাদেরকে জেলখানায় ঢোকানো হয়েছে আমাদেরকে তাদের মুক্ত করতে হবে নাকি আপনার একটা ছেলে যদি আজকে জেলে যেত কত টাকা খরচা করতেন বে হিসাব খরচা করতেন লাখে লাখে খরচা করতেন আপনার একটা ভাই যদি আজকে জেলে যাইতো খুন করে যদি জেলে যেত তার জন্য কি করতেন লক্ষ লক্ষ টাকা খরচা করতেন জমি বিক্রি করতেন আজকে এই যে সুন্দর বাগান রচিত হয়েছে সারা বাংলাদেশে আলেজের জাগরণ এসেছে দেশটি গ্রন্থ দিয়ে আপনাদেরকে চিন্তার ক্ষেত্রে একটা অগ্রগতির সুযোগ তিনি করে দিয়েছেন আকিরার ক্ষেত্রে জোয়ার এসেছে সারা বাংলাদেশের সব মানুষ আজকে আলিয়াদেশদেরকে চিনতে পারছে তাদের বই পুস্তক সাগ্রহ নিচ্ছে সেরেকের থেকে দূরে চলে আসছে বিদাত থেকে দূরে চলে আসছে এমনকি বিরাট তো পরে উঠেই যেতেছে কমে গেছে সেরেক যেখানেই যায় ডক্টর গেল আহলে প্রচারের খেলায় সেরেক অনেক কমে গেছে যাচ্ছে সারা দেশ থেকে অবদান কাজ শুধু ডক্টর গাজের থেকে আমরা শুরু করবো না তার আগের থেকেও কিন্তু এই জাগরণ নবজাগরণ কার থেকে ডক্টর গাজের থেকে এই অন্যায় তার কি আছে আপনাদের খেয়া পড়া করছেন মুক্ত অবস্থায় আপনারা তাকে কত লক্ষ টাকা দিয়েছেন কত কোটি টাকা দিয়েছেন আপনাদের পিছনে সাইকেল নিয়ে জীবন শুরু করেছিলেন গরুর গাড়িতে চলে পথে পথে ঘুরেছেন সাড়ে তিনশো সাইকেল ঢাকার পথে চালাইছেন আমাদের যুগে আমরা যখন ঢাকার ছাত্র তখন গরুর গাড়িতে এই নওগার পথে মতে ঘুরেছেন সারা বাংলাদেশ ঘুরে বহু ত্যাগ প্রতীক্ষা করে আপনাদেরকে জাগরণের সৃষ্টি করেছেন অনেকেরই অভিযোগ তিনি দল ভেঙেছেন না মিথ্যা কথা দল ভাঙেন নাই দল ভাঙেন নাই মিলনের চেষ্টাই হচ্ছে জাগরণের সাথে এখন যদি কেউ বলেন যে ঐক্যের পথ কি আমরা বলবো ঐক্যের পথ একটাই আপনারা কাজে নেমে আসেন ময়দানে জমিয়তের ভাইরা যদি না আসতে পারেন তাহলে আপনাদের টাকা আমাদের সারা দিতে হবে সেটা কি নিষ্ক্রিয় হয়ে যান আমরা যদি নিষ্ক্রিয় হই তাও মিলন হতে পারে কিন্তু আপনারাও নিষ্ক্রিয় কাজ করেন না আমরাও নিষ্ক্রিয় হইয়া মরায় মরায় দোড়া লেগে যাই আপোষ হয়ে গেল না হলে তো পথ ধরেন আমরা যেরকম মাঠে ময়দানে কাজ করি আপনারা ওইরকম মাঠে ময়দানে কাজে নেমে আসেন মিলনের পথে কোনো বাধা থাকবে না একটা জিনিসে পার্থক্য করে রেখেছে আমরা কিছুই ভাঙে নাই ভাই আহলে কোন শত্রুতা নাই ডক্টর ইসাদুল বাড়ির সাথে দেখা প্রোগ্রাম করছি না এনটিভিতে প্রোগ্রাম করেছি এখানে প্রধান অতিথি হিসাবে প্রতি বছর দাওয়াত দিচ্ছি এবারও দাওয়াত করছি সরকারি লোকটাও বুঝাতে চেষ্টা করেছি ডক্টর এরশাদুল বাড়ির স্যারকে এইখানে নিয়ে আসতে সম্মানের সামান্যতম ত্রুটি আমরা করি নাই জমিয়ত আলীদের সভাপতি সাহেবকে মহতারাম স্যারকে বলেছি বহুবার আসুন চিঠি আমার সহস্তে স্বাক্ষরিত চিঠি দিচ্ছি কত বছর বাধ্য করেছিলাম আমির দাবাদ নিতে জামির সাহেব আমরা ভাই ভাই চিঠি দেন প্রধান অতিথি করে দেন আমেলা মেনে নিয়েছিলেন সাক্ষী আমেলা আল্লাহ তারা ভাইরা আছেন প্রস্তাব দিয়েছিলাম মানা হয়েছিল কিন্তু আসেন না কি করবো আপনারা খালি ইশারা দেন দেখুন আমরা যাই কিনা বিভক্তি নয় এই যে জাগরণ আপনার ডক্টর গালেবকে কি দিয়েছেন কি দিয়েছেন না তাকে তো আপনারা কিছুই দেননি কিন্তু আপনাদের জন্য তিনি খেটে আপনাদের খেদমত করে এমনই অপরাধ করেছেন যে আপনারা তার ব্যাপারে কতটুকু দৃষ্টি দিতে পেরেছেন তিনি তো শুধু দিয়েছেন সবই দেয় চাহের আসে সেটি শুধু ভালোবাসে আপনাদেরকে ভালোবেসেছেন আয়ন হাদিসকে ভালোবেসেছেন সমাজে ঘুরেছেন তাদেরকে জ্ঞান দান করেছেন সেই অপরাধে জঙ্গিবাদের নাটক সাজে এই মহান ব্যক্তিত্বকে যে লেখানায় ঢোকানো হয়েছে আব্দুল সামাদ সালাবি সাহেব সত্তর বছরের বৃদ্ধ বাতের রুগী হার্টের রুগী কোটালে বেড়ার ডাকাতি করার অপরাধে সাজে জেলখানায় ঢুকেছে আপনাদের কাছে কিছু দিয়েছেন যতটা পেরেছেন মসজিদ আপনাদেরকে দিয়েছেন অধ্যাপক নুরুল ইসলাম গোপেচারা মানুষ শফিকুল এইখানে শফিকুল ইসলামের ছেলে আজকে সুন্দর গান শুনে গেলেন জাগরণ শুনে গেল আল্লাহ তিনি আপনাদের কাছে কি চেয়েছেন কি দিয়েছিলেন কি কারণে উনি জেলে গেল একটা নিরীহ নিরপরাধ গোবচারা মানুষ কি কারণে জেলে গেছে আহলেদের জন্যই তো নাকি না জন্য জেলে গেছে আজকে হাফিজুর ভাই অকালে প্রাণ হারালেন জঙ্গিবাদের অপরাধে তাকে ধরা হলো পঞ্চান্ন ষাট বছরের বিরুদ্ধে হার্টের রুগী একটা মাদ্রাসার প্রতিষ্ঠানের সুপারিনটেন্ডেন্ট জমিয়তুল মোদার ছিল তিনি ভারপ্রত সেক্রেটারি এত বড় একজন মানুষ এইখানে আপনারা কত দেখেছেন তাকে আপনারা কি দিয়েছেন কি কারণে তাকে মিথ্যা মামলায় জড়ে পথে পথে ঘুরে কোথায় তিনি হার্ট ফেল করে মারা গেলেন আমরা জানতেও পারলাম না আজকে তার বাচ্চা কাচ্চা অনেকগুলো সাত আটটা বাচ্চা কাচ্চা রয়েছে তারা কি খায় শফিকুলের বাচ্চা কাচ্চা কি খায় সাজেদা হঠাৎ করে ভরে ফোন করেছে শফিকুলের মেয়েটা খুব ভরে ফোন করেছে চাচা আমি সাজেদা বলছি তুমি সাজেদাকে আমি শফিকুলের মেয়ে কি কি ব্যাপার ফোন করেছো চাচা খুব কষ্টে আছে খাওয়া খুবই কষ্ট হচ্ছে আমরা এখন কি করি চিন্তা করতে পারেন আজকে আমি আমার কথা বলবো না আজকে ওনারা দয়া করে আমি একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম ডক্টর গালিব সাহেব যাওয়ার পরে সেই দায়িত্ব আপনারা আমার কাছে চাপিয়েছেন সেই দায়িত্ব নেওয়ার অপরাধে আমাকে চাকরি থেকে রিজাইন দিতে বাধ্য করা হয়েছে গত মাসে সেপ্টেম্বর চাকরিতে বাধ্য হয়ে রিজাইন চলে এসে আসতে হয়েছে বিশ্ববিদ্যালয়ে আজকে এই যে মানুষগুলা এই যে মানুষগুলা জেলখানায় জীবন কাটাচ্ছে তাদের বাচ্চাদের খাওয়া পড়া কে দেয় তাদের জীবন কিভাবে চলে সরকারের কি সে হুশ আছে খেয়াল আছে সরকারি লোকদের ধারণা নেতাদের ধারণা যে আমরা যেরকম সারা দেশ চুরি চামারি করে কুটিপুটি দেশের সম্পদ লুটপাট করে কোটি কোটি টাকা ময়দানে ঢাললো ডক্টর গালে হলো তার সঙ্গী সাথে না ঠিক ওই রকম চুরি চামারি করে বিরাট বড় আমাদেরকে সুন্দর ভাষায় ওনারা বলেন যে তুই এত ফলাইছি এখন মামলা ফেরা বাইরে যান আরে ভাই মামলা তো তোমাদের জন্য সুখের ব্যাপার কোটি কোটি টাকা হারাম খেয়ে তোমরা গলা পর্যন্ত ফুলে রাখছো আর কণ্ঠ ভোজন করে রেখেছ মানুষের সম্পদ লুণ্ঠন করে কত বড় বড় গাড়ি করেছ বাড়ি করেছ এসি কার করেছ চাকর বাকর ঘুরে পুলিশরা সেলুট মারে র্যাবেরা তোমাদেরকে পাহারা দেয় জাতির সম্পদ খেয়ে তোমরা জাতিকে লুণ্ঠন করে একাকার করেছ তোমাদের মুখেই শোভা পায় যে মামলা করে বাইরে যান কিন্তু মামলা করতে কি ঠেলা লাগে তা তো আমরা বুঝি আমাদের হাতে তো দুই পয়সা নেই আমি তো খুব বিরাট ভারপ্রাপ্ত আমির তাই না লোকাল গাড়িতে আসতে হয় মাঝে মধ্যে হাতি যাতায়াত করে আর আপনাদের আমি সবের ওপর রেঞ্জ রোভার চালায় হাওয়া করে ইসলাম তিন কোটি আলেমসের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে নেতৃত্ব করেছেন গালেব সাহেব তারপরে কাঁধে দায়িত্ব এসেছে আপনাদের ধারণা অনেকেই বলে যে ভাই গাড়ি কই কিন্তু আমরা কি গাড়ির নেতৃত্ব করি নাকি গাড়ির আন্দোলন করি আমরা গাড়ির আন্দোলন করতে তো তিন কোটি জনতা দেখাইয়া মেরা কয় মন্ত্রী হইতাম গালেব সাহেব মন্ত্রী বলেছিলেন কোথায় কুষ্টিয়া মেহেরপুরের সম্মেলনে হ্যাঁ নেতৃবৃন্দ আজকে মন্ত্রী হয়ে ক্রাউন হান্ডারের হালালের সিল লাগাও আর কত শিল্প মন্ত্রণের মানেই তো খালি ঘুষ আর ঘুষ সুদ আর ঘুষ আমি আসাদুল্লাহ খালে বুঝে এখানে থাকতাম তাহলে পিএইচডি ডিগ্রি নিয়ে তারপরে প্রফেসর হতে পেরেছি মেরিট তো আমার কম ছিল না ওই মনসিপ্তের লাল পাসপোর্ট আমার হাতেও থাকতো ওই পথে তো নামিনি কাজেই আপনাদের জন্যই দেশ ও জাতির জন্যই কোরআন এবং সৈয়াদের জন্য লড়াই করে এই লোকগুলো এখন জেলখানায় রয়েছে কর্তব্য আপনাদের কিছু আছে আছে আল্লাহ নবী ডাক দিলেন যুদ্ধ শুরু হতে চলেছে তোমরা কে কি দিবে হজরত মোহান নিয়ে আসলেন বিশাল কিছু হজরত ওমর নিয়ে আসলেন হজরত সামান্য কিছু নিয়ে আসলেন জিজ্ঞাসা করা কে কি এনেছ হজরত বললেন যে আমি মালের অর্ধেক এনেছি হজমর বললেন যে মালের চার ভাগের এক ভাগ এনেছি হজর বলেছেন বললেন যে আল্লাহ এবং রসুলের জন্য আমার ঘরে যা ছিল আমি সবই নিয়ে এসেছি কিন্তু পরিমাণে হজরত আবু সব মিলালে সবচেয়ে কম কিন্তু নিয়ে তো এসেছে সব নাপিদের কাজ করতো একজন জাজাকুল্লাহ খারান নাপিদের কাজ করতো বগুড়ার একজন আমি সাহেব নির্দেশ দিলেন তুমি নাপিদের কাজ করতে পারো গরিব মানুষ কিন্তু তুমি তো দাঁড়ি চাষতে হয় তোমার দাঁড়ি চেঁচে পয়সা খাবার তো না যায় সেই লোকটা নাতিদের কাজ বাদ দিয়ে এখন খেতে খাটে বগুড়ায় হাত পাতলাম জয়পুর হাট না কোথাকার একজনে বিশ পঞ্চাশ টাকা দেয় বললো যে চাষা কামলাতে এই পয়সাটা নিয়ে আসছি সাতক্ষীরার থেকে সাইকেলে চড়ে গরিব মানুষগুলো এখানে এসে পৌঁছেছে বিশ্বাস করবেন সাইকেলে চড়ে পৌঁছেছে গরিব মানুষগুলো দিনের জন্য নিবেদিত লোক রয়েছে আপনারা দিতে পারবেন আর আদেশের লাখপতি কোটিপতির অভাব নেই এখন আমি এক ডজনের নাম বলতে পারি কিন্তু পয়সা যায় অন্য খাতে আপনারা এক লাখ টাকা দেওয়ার মতো লোক আছেন এখানে পঞ্চাশ হাজার দেওয়ার লোক আছেন দশ হাজার টাকা কে দিবেন পাঁচ হাজার টাকা কে দিবেন এক হাজার টাকা কে দিবেন পাঁচশো টাকা কে দিবেন একশো টাকা কে দিবেন পঞ্চাশ টাকা কে দিবেন বিশ টাকা কে দিবেন দশ টাকা কে দিবেন পাঁচ টাকা কে দিবেন এক টাকা কে দিবেন এই যে ভাইয়েরা বাইরেছে একটু কার পণ্য করবেন আল্লাহর হস্তে আপনাদের নেতৃবৃন্দরা আহলে আন্দোলনের জন্য অন্যায় হয়ে জেলে রয়েছে মুক্ত করার মতো আমাদের কাছে পয়সা নেই সেই উহুদের যুদ্ধের মতো হয়ে গেছে মোসাফে নোমায়ের শহীদ হলেন জানাজার কাপড় এত শর্ট পড়ল যে মাথা মাথাতে কাপড় যদি মাথাটাকে পা বের হয়ে যায় আর পা যদি থাকে তাহলে মাথা বের হয়ে যায় মাথাটা থেকে পায়ের উপরে খড় কুটাতে কোন রকম যারা এসেছে বড়ই কষ্ট করে দুঃখ করে বহু জায়গা থেকে এসেছেন আল্লাহ আস্তে আপনাদের কাছে অনুরোধ করব এই দুঃখে পড়ায় মানুষগুলোর জন্য আপনারা পয়সা দিন উকিল নিয়োগ করতে পারতেছে না ভালো ব্যারিস্টার আমরা নিতে পারি না একদিনের খরচাতে গত মামলায় কি হয়েছে জানেন আপনারা জানেন যে একজনের আদালত গঠন হলো দুইজনের সিনিয়র জামিন দিলেন জুনিয়র নাকচ করে দিলেন তারপরে সুপ্রিম কোর্ট থেকে একজনকে দেয়া ই করা হলো একজনের বেঞ্চ গঠন করে দেওয়া হলো আমরা ঠিক মতো জানতে পারি নাই যে উকিল সবকে নিয়েছিলাম আগের দিন যে বিশ হাজার টাকা দিতে পারি নাই বলে তিনি কোর্টে হাজিরা দেন নাই পিছনের দিকে রুমাল যান যারা আছেন নিজেরা সামগ্রী করেন যে যা পারেন আল্লাহ আপনার ঢেলে দিন ইনশাআল্লাহ আহলে মহিলা প্যান্ডেলেও মহিলা প্যান্ডেলে বলবো স্বেচ্ছাসেবিকা রয়েছেন তাদের কাছে আপনারা ঢেলে দিন দু হাত দিয়ে দিন একেবারে নেতৃত্বের মুক্তির জন্য যত পারেন দেন যাবে না যে যেদিক দিয়ে পারেন আপনারা দান করুন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের তৌফিক দান করুন এতটুকু বলেই আমি আমার আজকের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ